ঘুষকাইয়া পেট পুলাইয়া খায় যে মিটাই মন্ডা জনগণকে পিটাইতে পুষে গুন্ডা সন্ডা ঘুষকাইয়া পেট পুলাইয়া খায় যে মিটাই মন্ডা জনগণকে পিটাইতে পোষে গুন্ডা সন্ডা অফিস টফিস যেথায় যাবেন ঘুষের সীমানায় বলে শুধু আরো দাও ভাই লুটে পুটে খায় অফিস টফিস যেথায় যাবেন ঘুষের সীমা দায় বলে শুধু আরো দাও ভাই লুটে পুটে খায় ঘুষকে থারা উপরি বলে খাজে করা ঘন্ডা জনগণকে পিঠাইতে পুষে গুন্ডা সন্ডা ঘুসকাইয়া পেট পুলাইয়া খায় যে মিটাই মন্ডা জনগণকে পিটাইতে পুষে গুন্ডা সন্ডা ঘুষের টাকা দিয়ে পড়ায় ভোকে দামি শাড়ি রাতারাতি কিনে ভাইরে বিলাস বহুল গাড়ি ঘুষের টাকা দিয়ে পড়ায় বোকে দাবি শাড়ি রাতারাতি কিনে ভাইরে বিলাস বহুল গাড়ি মরার কাপন কিনে ঘুষে হয় না ভাইরে ঠান্ডা জনগণকে পিটাইতে পুষে গুন্ডা সন্ডা ঘুষ খাইয়া পেট পুলাইয়া খায় যে মিটাই মন্ডা জনগণকে পিঠাইতে পুষে গুন্ডা সন্ডা উপর তলার মুরব্বীরা লেনদেন করে ঘুষ ঘুষ না পেলে বড় সাবের রয় না তখন ঘুষ উপর তলার মুরব্বীরা লেনদেন করে ঘুষ ঘুষ না পেলে বড় সাবের রয় না তখন ঘুষ আম জনতার ভাগ্যে জুটে আম জনতার ভাগ্যে জুটে শুধুই গোড়ার আন্ডা জনগণকে পিঠাইতে পোষে গুন্ডা সন্ডা ঘুষ খাইয়া পেট পুলাইয়া খাজে মিটাই মন্ডা জনগণকে পিঠাইতে পোষে গুন্ডা সন্ডা ঘুষ পেট পুলাইয়া খাজে মিটাই মন্ডা জনগণকে পিঠাইতে পোষে গুন্ডা সন্ডা ঘুষ পেট পুলাইয়া খাজে মিটাই মন্ডা জনগণকে পিঠাইতে পোষে গুন্ডা সন্ডা জনগণকে পিটাইতে পোষে গুন্ডা সন্ডা www.almodinaalmodina.com